السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা ইউনিভার্সাল ভিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল ভিশনের বিশেষ আয়োজন হাদিসের কাহিনী অনুষ্ঠানে রাসুল আলী হুসাল্লাম তার দীর্ঘ নবতী জীবনে বিভিন্নভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কখনো নির্দেশের মাধ্যমে কখনো নিষেধের মাধ্যমে আবার কখনো ভয়ভীতির মাধ্যমে আবার কখনো অতীতের সুন্দর শিক্ষণীয় ঘটনাবলী তুলে ধরার মাধ্যমে অতীতের ঘটনাগুলি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম যা আমাদেরকে উপহার দিয়েছেন সেগুলি হতে পারে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত অথবা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় আমরা এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবো রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের এসব কাহিনী বর্ণিত হাদিসসমূহ যা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত তা আমাদের জীবনের জন্য একটি আদর্শ জীবনের জন্য একটি বড় ধরনের পাথেয় কাহিনী বর্ণিত হাদিসগুলি আমাদেরকে বড় ধরনের শিক্ষা দেয় আমাদের জন্য বড় পথ প্রদর্শন সেগুলির মাধ্যমে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারি আমাদের ইমানকে আরো মজবুত করতে পারি আল্লাহ সুবাহ হওয়া তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের সবকিছুর মালিক সবকিছুর ক্ষমতাশীল এ বিষয়গুলি আরো আমরা নিশ্চিত হতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা এমনই একটি কাহিনী সম্বলিত হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই যে হাদিসের কাহিনী থেকে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারব হাদিসটি সুপ্রসিদ্ধ হাদিস গ্রন্থ সহিহুল বুখারিতে এসেছে যা বর্ণনা করেছেন প্রসিদ্ধ সাহাবি আবু হরাই রাউদি আল্লাহ তালাহানহু এ কাহিনীটি হচ্ছে মুসা আলহিসাল্লাম এবং পাথরের কাহিনী একটা পাথর যে পাথরকে আমরা নির্জীব জানি নির্জীব মনে করি জড় পদার্থ হিসাবে বিশ্বাস করি সেই পাথরও যেন জীবন্ত মানুষের মতো দৌড়াতে পারে সেই পাথরও যেন বাকশক্তি সম্পন্ন মানুষের মতো কথা বলতে পারে এমনই একটি সুন্দর কাহিনী মুসা আলী হিসালাতাম আল্লাহ সুবাহ হুয়া অন্যতম রাসুল যারা তাদের একজন অন্যতম মুসা আলী হিসালাতাম বানী ইসরায়েলদের রাসুল হিসাবে প্রেরিত হয়েছেন সেই বানু ইসরায়েল ইয়াহুদ এই ইয়াহুদ জাতি তাদের শুরু থেকে এ পর্যন্ত সর্বসময় মিথ্যার আশ্রয় নেওয়া অন্যকে মিথ্যা অপবাদ দেওয়া অপকর্মের সাথে জড়িয়ে যাওয়া এটি যেন ইহুদিদের একটি খুবই পছন্দনীয় আচরণ মানব সমাজে যা ঘৃণিত ইহুদিদের কাছে তা যেন খুবই পছন্দনীয় তাই পাওয়া যায় অসংখ্য নবীদেরকে মিথ্যা অববাদ দিয়েছে বহুভাবে এই ইহুদি জাতি শুধু নবীর রাসুল নয় স্বয়ং আল্লাহ সুবাহকেও মিথ্যা অপবাদ দিতে কোনো কিছু মনে করেনি আল্লাহ সুবাহানা হুয়া আলাকে দরিদ্র ফকির হিসাবেও আখ্যায়িত করতে তারা কিছু মনে করেনি দাউদ আলাইসালাম মুসা আলাইসালাম ঈসা আলাইসালাম আরও যত প্রসিদ্ধ নবী রাসুল রয়েছেন যাদের যুগে বাণী ইসরায়েলের ইহুদ এ জাতি ছিল তারা সকলকে সেভাবে অপবাদ দিয়েছে অনেকজনকে অন্যায়ভাবে হত্যাও করেছে মুসা আলি সালাম সেই বাণী ইসরায়েল ইয়াহুদি জাতির নবী হিসাবে প্রেরিত হলেন মুসা আলি ইসালাম ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত মার্জিত আচরণের মানুষ ছিলেন অত্যন্ত লাজুক ছিলেন তিনি সাধারণভাবে চলতে ফিরতে উঠতে বসতে কথায় সবসময় তিনি শালীনতা বজায় রাখতেন তিনি নিজের শরীর সবসময় এমনভাবে ঢেকে রাখতেন কেউ তার শরীরের দিকে দৃষ্টি দিবে কোনো অংশে এটাও তিনি অত্যন্ত লজ্জাবোধ করতেন নিজে কখনো মানুষের সামনে তার শরীরের যে কোনো অংশ থেকেই হোক না কেন বস্ত্রহীন থাকত না অত্যন্ত তিনি লজ্জাবোধ করতেন এই সুযোগে সেই ইহুদি জাতি মুসা আলি সালাতামকে অপবাদ দিয়ে বসল যে মুসা আলি সালাতাম তিনি মানুষের সামনে কখনো তার শরীর প্রকাশ করেন না তার দেহে হয়তো বড় ধরনের দোস্ত্রুটি রয়েছে তাই তিনি মানুষের সামনে তার শরীর কখনো প্রকাশ করেন না কখনো মানুষের সামনে তিনি ভাবে বের হন না আল্লাহ সুবহান তিনি হলেন আলিমুল গাইব আমরা কি প্রকাশ করি আর কি গোপন রাখি সবকিছু আল্লাহ সুবাহ জানেন আল্লাহ রব আলমিন মোসা আলি সালাতামের ত্রুটিমুক্ত তার দেহ ত্রুটিমুক্ত তার বৈশিষ্ট্য সবকিছুকে আল্লাহ ভালো জানেন যে আসলে মুসা আলি সাল্লাম কখনো তার শরীরে যে কোনো ধরনেই তার মাঝে কোনো বর্ণগত দিক দিয়ে বা অসুস্থতার দিক দিয়ে কোনো রকমের ত্রুটি নেই তিনি সব ত্রুটি মুক্ত আল্লাহ তাকে এভাবেই ত্রুটি মুক্ত রেখেছেন কিন্তু সেই ইহুদি যারা মুসা আলাইসাল্লামকে অপবাদ দিল কিভাবে তাদের সামনে মুসা আলাই সালাতামকে অপবাদ মুক্ত করা যায় আল্লাহ সুবাহ একটি অত্যন্ত চমৎকার পদ্ধতিতে অপবাদ মুক্ত করলেন মুসা আলাই ইসালামকে আল্লাহ যদি মুসা ইসলামকে নির্দেশ দিতেন হে মুসা তুমি তোমার বিবস্ত্র হয়ে তাদের সামনে একটু চলাফেরা করো তাদেরকে দেখাও তাহলে এটি মানহানিকর বিষয়ে দাঁড়িয়ে যায় একজন নবীকে কিভাবে আল্লাহ এটা নির্দেশ দিবেন তা হতে পারে না এটা ভালো হবে না আল্লাহ সুবহান হওয়া সেই ধরনের কোনো নির্দেশ দিলেন না কিন্তু সেই বাণী ইসরায়েলের মানুষদের সামনে মুসা আলি ইসালাতামকে বিশেষ কৌশলে বিবস্ত্রে তাদের বিবস্ত্র অবস্থায় তাদের সামনে দাঁড় করালেন যাতে তারা সচক্ষে দেখে তাদের মিথ্যা অপবাদকে বর্জন করতে পারে বানি ইসরায়েলদের নিয়ম ছিল তারা সকলে একত্রে সেই নদী বা পুকুরের ঘাটে গিয়ে গোসল করত আর গোসলের সময় তারা হাদিসটি সৈবুখারি হাদিস গোসলের সময় তারা তাদের বস্ত্র তাদের কাপড় পোশাক সেগুলি ঘাটে খুলে রাখত রেখে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় তারা সকলে একত্রে গোসল করত একে অপরের প্রতি দৃষ্টি যেত এটি তাদের কাছে যেন কোনো খারাপ মনে হতো না এটাই ছিল তাদের স্বভাব এটাই ছিল তাদের সাধারণ নিয়ম কিন্তু মুসা আলহিসালাম তিনি তো হলেন উত্তম আদর্শের মানুষ তাদের মতো এই কাজ তিনি করতে পারেন না মুসা আলহিসাল্লাম তিনিও বিবস্ত্র অবস্থায় গোসল করতেন কিন্তু তাদের সাথে নয় কোনো মানুষের সাথে নয় তিনি নির্জনে একাকী আরেক সাইডে গিয়ে সেখানে তিনি বিবস্ত্র হয় গোসল করতেন এটাই ছিল তাদের নিয়ম মুসা আলাই সালাতাম পাথরের উপর কাপড় খুলে রেখে তিনি নামলেন গোসল করতে গোসল শেষ করে পাথরের কাছে যাচ্ছেন কাপড় নিতে এক সাইডে মুসা ইসলাম গোসল করলেন অপর দিকে সকল মানে ইসরায়েলের মানুষেরা তারা গোসল করছে মুসা আলি সালাতাম গোসল শেষে উঠলেন কাপড় নিতে যাচ্ছেন পাথরের কাছে হঠাৎ সেই পাথর কাপড় নিয়ে দৌড়াতে শুরু করল পাথর তার উপরে কাপড় সহ দৌড়াতে শুরু করে দৌড়াতে শুরু করলে মুসা আলাই সালাতাম কি করবেন এখানে থেকেও লাভ নেই তিনিও হাত বাড়াচ্ছেন সে কাপড় নেওয়ার জন্য আর পাথরের পিছে পিছে তিনিও দৌড়াচ্ছেন আল্লা সুবহান তার নির্দেশে সেই পাথর এমনভাবে দৌড়ালো অপর ঘাটে যেখানে জনগণ সকলেই রয়েছে পাথর দৌড়াতে দৌড়াতে সেই জায়গা পর্যন্ত তাদের ভিতরে চলে গেল মুসা আলাইসালাতুসালামও গোসলের জন্য যেভাবে ছিলেন বিবস্ত্র অবস্থায় এই বিবস্ত্র অবস্থায় তাদের সামনে এভাবেই তিনি কাপড় ধরতে গিয়ে কাপড় নিতে গিয়ে তিনিও তাদের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেলেন বানি ইসরায়েলের সকলেই সচক্ষে মুসা সালাতামকে দেখল যে না মুসা সালাতাম আল্লাহ সুবাহ শারীরিক বৈশিষ্ট্যগত দিক দিয়ে তাকে অত্যন্ত সুন্দর বৈশিষ্ট্য তৈরি করেছেন তার শারীরিকভাবে বর্ণগত বা অসুস্থতার কোন রকমে তার মাঝে ত্রুটি নেই আল্লাহ তাকে ত্রুটিমুক্ত হিসাবেই সৃষ্টি করেছেন সেই বাণী ইসরায়েলের ইহুদিরা মুসা আলাইসাল্লামকে যে অপবাদ দিত মুসা আলাইহিসালাম তাদের সামনে যখন এই অবস্থায় উপস্থিত হলেন তারা সকলে দেখে বুঝতে পারল যে না আমরা এটা মিথ্যা অপবাদ দিয়েছি আসলে তিনি অপবাদ মুক্ত তাদের কাছে ভিতরে গিয়ে পাথর সেখানে থেমে গেল মুসা আলি সালাতাম কাপড় নিলেন হাতে ছিল তার লাঠি সেই লাঠি দিয়ে পাথরকে অনেক আঘাত করলেন কোন কোন বর্ণনা এসেছে পাথর মুসা সাল্লাম তাকে আঘাত করলে পাথর সাড়া দিল যে হে মুসা আমাকে কেন আঘাত করছেন আমি তো নিজে আসিনি আমার রবের বা আপনার রবের নির্দেশেই এসেছি সুতরাং আমাকে আঘাত করে কিছু লাভ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবাহানা হাত মুসা আলি সালাতামকে এমন কৌশলে তাদের মাঝে অপবাদ মুক্ত করলেন যা আসলেই অভিনব একটি অলৌকিকভাবে আল্লাহ সুবাহ এটা করলেন কারণ আল্লাহ সুবাহ যদি তাওরাতে নাজিলু করতেন যে মুসা সম্পূর্ণ নিরপরাধ নিষ্কলুষ নির্দোষ ত্রুটিমুক্ত সেই ইহুদ যারা মুসা ইসলামকে মিথ্যা উপবাদ দিয়েছে মিথ্যা উপবাদ দেওয়াই তাদের স্বভাব তারা হয়তো সেটা বিশ্বাস করেও সেটাও বিশ্বাস করত না বরং সেটাকেও খারাপভাবে গ্রহণ করত কিন্তু আল্লাহ সুবাহ এমন কৌশলে এমন পদ্ধতিতে মুসা আলাই সালাতামকে বিবস্ত্র অবস্থায় তাদের সামনে উপস্থিত করলেন যেন আল্লাহ সুবাহকেও মুসা সালামের কিছু বলার নেই আর অতি সহজেই সুন্দরভাবে তাদের সেই মিথ্যা অপবাদ দূর হয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এ কাহিনী আমাদের অনেক বিষয় শিক্ষা দিচ্ছে প্রথম বিষয় ইহুদিদের স্বভাব হল মিথ্যার আশ্রয় নেওয়া মিথ্যা অপবাদ দেওয়া এমনকি নবী রাসুলদের কেউ সুতরাং বর্তমান বিশ্বেও যদি আপনি একটু চিন্তা করে দেখেন দেখবেন যে সবচেয়ে অশান্তিকর ভূমিকা পালন যারা করে রাজনৈতিক ক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন ভৌগোলিক ক্ষেত্রে বলেন অর্থনৈতিক ক্ষেত্রে বলেন সবচেয়ে ধোকাবাজের ভূমিকা যারা রাখছে প্রতারণার ভূমিকা যারা রাখছে আল্লাহ সুবহান হাতালা সেই তথ্যগুলি কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছেন এরাই হলো সেই প্রতারক ধোকাবাজ ও মিথ্যুক ঘাতক ইহুদ সমাজ যারা আজকে বিভিন্ন দিক থেকে ইসলাম ও মুসলিম সমাজকে তারাও আজকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে যাচ্ছে বরং বলা যেতে পারে আজকে নিরীহ শান্ত মুসলিম সমাজকে যে সমস্ত অপবাদ দেওয়া হচ্ছে এ সব কিছুই সেই অপবাদ প্রিয় ঘাতক ইহুদিদের এই চক্রান্ত অতএব প্রতিটি মুসলিমকে সচেতন হতে হবে আপনি যেন সেই চক্রান্তের শিকার না হন আপনি যেন সেই ষড়যন্ত্রের শিকার না হন আল্লাহ সুবাহ এমনই ভাবে এমনইভাবে অসংখ্যভাবে অসংখ্য আয়াতে সোরায় সেই ইহুদিদের এই অপকর্মের বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন আজকে আমাদের মাঝে সুন্দর ইসলামী জীবন ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা তাদের পিছনে বেশি ধাবিত হচ্ছি এটি আমাদেরকে যেন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমাদের দুনিয়া ও আখরাতকে নষ্টের পথে তারা আজকে নিয়ে যাচ্ছে অতএব একজন মমিন মুসলিমকে আল্লাহকে ভয় করে করান সন্ধ্যার আলোকে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে সেসব বিষয় থেকে দূরে থাকা একান্ত কর্তব্য সুপ্রিয় দর্শক শ্রোতা এ ঘটনা আমাদেরকে আরো স্মরণ করে দিচ্ছে একটা পাথর যাকে আমরা বলি জড় পদার্থ একটা পাথর যার চলাচলের কোনো শক্তি নেই আল্লাহ সুবহান তালা এমন পাথরকেও চলাচলের শক্তি দিতে পারে আবার যার মাঝে অনেক চলাচলের শক্তি রয়েছে আল্লাহ সুবাহ তার চলাচলের শক্তিকেও রোধ করে দিতে পারেন চলাচলের শক্তিকেও বিলোপ করে দিতে পারেন অতএব আমাদেরকে বিশ্বাস করতে হবে সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ তিনি আমাকে সচল মানুষকেও অচল করতে পারেন আবার অচল মানুষকেও সচল করতে পারেন বাকশক্তিহীনকে বাকশক্তি দিতে পারেন আবার বাকশক্তি সম্পন্নকে বাকশক্তিহীন করে দিতে পারেন আমাদেরকে সেই আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে সেই আল্লাহর প্রতি আমাদের ইমানকে আরো সুন্দর করতে হবে সেই আল্লাহর পথে আমাদেরকে পরিচালিত হতে হবে সেই আল্লাহর সুসংবাদ নিয়ে আমাদেরকে জান্নাতের পথে অগ্রসর হতে হবে এবং সেই আল্লাহর ভীতি প্রদর্শন গ্রহণ করে জাহান্নামের পথ থেকে বিরত থাকার জন্য সচেষ্ট হতে হবে আল্লাহ সুবাহানা এমনই সুন্দর কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে ইমানকে সুন্দর করে নেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াখরিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু